আলা আমাদেরকে সুস্পষ্ট দায়িত্ব দিয়ে এই দুনিয়ায় পাঠিয়েছেন পয়দা করেছেন এবং দুনিয়া থেকে বিদায় নেওয়ার একটা সময় নির্দিষ্ট করে রেখেছেন আল্লাহর সেই নির্ধারিত সময় যখন আমাদের হয়ে যাবে এক মুহূর্ত তা আঁক পর হবে না কেউ আর থাকবে না কেউ রাখতে পারবে না ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক আমাদের সকলকে আল্লাহর কাছেই ফিরে যেতে হবে এই সমগ্র সৃষ্টি জগৎ আজ আমরা যেভাবে দেখছি ওইভাবে থাকবে না সব ধ্বংস হয়ে যাবে আর আমাদের সকলকেই একটা সুনির্দিষ্ট দিনে একত্রিত করা হবে আমরা সকলেই আমাদের মালিকের দরবারে আমরা হাজির হয়ে যাব ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক সেই দিন তিনি আমাদের এই দুনিয়ার জীবন সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন আমরা এই দুনিয়ার জীবনে কি করেছিলাম সব কিছু আল্লাহ সুবাহ সামনে প্রমাণ সহকারে সুরক্ষিত আছে তিনি সেই সকল বিষয়ে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন সেই দিনটাই হল ইয়ামল তিয়ামা সেই দিনই সকল মানুষ আল্লাহ সুবাহানাহু তাহার সামনে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকবে সেই কঠিন সময় যেই সময়ে বিচারক হবেন একমাত্র আল্লাহ সুবাহানাহু তাহলা কোন মানুষ সেদিন তার কোন দুষ্কর্ম লুকাতে পারবে না তার ভালো আমলই হোক তার মন্দ আমলই হোক সব কিছু সেদিন প্রমাণ সহকারে উপস্থিত থাকবে সে কঠিন সময় আল্লাহ সুবাহ যুগে যুগে নবী রাসুল সালামদের মাধ্যমে দুনিয়ার মানুষকে এই সংবাদ পৌঁছে দিয়েছেন এরপরেও মানুষ আল্লাহ সুবাহ পক্ষ থেকে নির্ধারিত এই দিন বিচারের দিন সকল মানুষকে যেখানে একত্রিত করা হবে সেই দিন এর ব্যাপারে মানুষকে অবহিত করার পরেও অধিকাংশ মানুষ এটা বিশ্বাস করেনি মুখে বিশ্বাস করল তার কর্মের মাধ্যমে এটা অবিশ্বাস করেছে মানুষ এই দুনিয়ার জীবনে আল্লাহ সুবাহ দেওয়া নিয়ামত রাজি পেয়ে এমন আত্মবোলা হয়ে গিয়েছে আসলেই যে তার একদিন মরণ হবে একদিন হাসরের ময়দানে আল্লাহর সামনে তাকে হাজির হতে হবে এই ব্যাপারই সে সন্দিহান হয়ে পড়েছে আল্লাহ সুবাহ এই সকল মানুষদের অবস্থাটা তুলে ধরছেন তারা জিজ্ঞাসা করে কখন কেমত সংগঠিত হবে এ ব্যাপারে তাদের সংশয় আছে যদি তারা নিশ্চিত হতো তাহলে এই প্রশ্ন করত না কেয়ামত কখন সংগঠিত হবে এই প্রশ্নটা তারা করে কারণ কেয়ামতের ব্যাপারে তাদেরকে জানানো হচ্ছে সতর্ক করা হচ্ছে এটা কেয়ামতের দিন আছে সেই দিন সকলকে আল্লাহর সামনে হাজির হতে হবে তার দুনিয়ার জীবনের সকল কর্মের সে বিচার হবে এই জন্য এই দিনটাকে সে নিশ্চিতভাবে বিশ্বাস করে না সন্দেহান এই জন্য প্রশ্ন করে কেয়ামত কখন সংগঠিত হবে আল্লাহ তার কিছু অবস্থা বর্ণনা করে দিচ্ছেন যেদিন মানুষের চোখে ধাঁধা লেগে যাবে চোখে কিছু দেখবে না সেই কামতের অবস্থাটা কেমন হবে যখন কেমত সংগঠিত হবে তখন মানুষ চোখে দেখবে না তার ধাঁধা লেগে যাবে চন্দ্রটাকে আলোহীন জ্যোতিহীন করে দেওয়া হবে চাঁদ এবং সূর্যকে একত্রিত করা হবে সে একত্রীকরণ কিভাবে চাঁদের যেমন আলো থাকবে না সূর্যের তখন আলো থাকবে না চাঁদ এবং সূর্যকে নিষ্প্রভ করে দেওয়া হবে আলোহীন করে দেওয়া হবে যেই সূর্যের কারণে দিনের বেলায় আমরা সে উজ্জ্বল দিন দেখতে পাই যদি সূর্যটা না থাকে তখন রাতের অন্ধকারে কি অবস্থা হয় আমরা তো বুঝতে পারি তখন সেই অবস্থাটা কেমন হবে সেই কঠিন অবস্থাটাই বলে দেওয়া হচ্ছে অথবা এর অর্থ এটাও হতে পারে চাঁদ এবং সূর্য একের সাথে অন্যটা মিশে যাবে সকলের অবস্থা একই রকম হয়ে যাবে কিচ্ছুই থাকবে না ধ্বংস হয়ে যাবে ইয়াকুলুল ইনসানু ইয়াওমা ইদিন আইনাল মাসার যখন এই অবস্থাটা হয়ে যাবে তখন লোকজন বলতে থাকবে আজকের দিনে আমাদের পালাবার মতো কোনো জায়গা আছে কি না তোমাদের পালাবার কোনো জায়গা নেই ইলা রব্বিকা ইদিনিল মুস্তাকার এই দিন তোমাদের স্থিতি ওই জায়গায় হবে কোন জায়গায় ইলা রব্বিকা তোমার রবের দিকে সেই দিন তোমার ঠিকানা হবে তোমার রবের কাছে এছাড়া আর কোথাও যাওয়ার জায়গা নাই সেই দিন মানুষ দুনিয়ায় পূর্বে যা করে গিয়েছে সেইগুলো সম্পর্কে যেমন অবহিত করা হবে সে পিছনে যা রেখে এসেছে সেই ব্যাপারেও তাকে অবহিত করা হবে কি পূর্বে পাঠিয়েছে মানুষ এই দুনিয়ায় থাকতে যে আমল করেছে যে ভালো আমল করেছে সেই ভালো আমলগুলোও তার পূর্বে পৌঁছে গেছে সেগুলো তাকে জানানো হবে তুমি ভালো আমলগুলো করেছিলে আর যে মন্দ আমল করেছিল সেই মন্দ আমলগুলো তার সামনে হাজির করে দেখানো হবে তুমি এগুলা করে এসেছিলে আর পিছনে যা রেখে এসেছে তা কি রেখে এসেছে পিছনে যদি কেউ নেক আমলের কোনো দরজা খুলে রেখে থাকে দুনিয়া থেকে চলে বিদায় নেওয়ার আগেই দুনিয়ায় যদি এমন কিছু আমল দেখে যায় যেই সৎকায় দাঁড়িয়ে যে তিনটি উপায় আছে এগুলোর মধ্য থেকে কোনো যদি উপায় রেখে যায় দুনিয়ার মানুষকে যদি দিনের পথে পরিচালিত করার জন্য কোনো পথ সে রেখে যায় তার এই দেখানো পথে যত মানুষ চলবে এর আমল নামায় তার কাছে এর গুলো লিখা হবে পিছনে রেখে গিয়েছে সেইগুলো সে পাবে আর যদি মন্দ আমলের কোনো পথ দুনিয়ার মধ্যে উন্মুক্ত রেখে যায় সেইগুলো সেখানে সে পাবে তার আগে পিছের কোনো কিছুই ছাড়া হবে না সব কিছু তার সামনে সেখানে সে দেখতে পাবে মানুষের এই দুনিয়ার জীবনে মানুষ যা কিছু করে এই প্রতিটি কাজের একটা অবস্থান আছে সংরক্ষণের ব্যবস্থা আছে আল্লাহ সুবাহ সেই ব্যবস্থা করে রেখে দিয়েছেন এটা বিলীন হয়ে যায় না মানুষ যা কিছু করে সব কিছুই সংরক্ষিত থাকে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম এই জন্যই বলেছেন আল কাইসু মাংদানা আমিল আলিমা বাদ মাউত বুদ্ধিমান ব্যক্তি হল সে যে সব সময় নিজের দিকে তাকায় নিজেকে জানার চেষ্টা করে যে আমি কি আমি কি করছি তার নিজের আমল দেখে নিজের ইমান আকিদা কেমন সব সময় নিজেকে পরিশুদ্ধ করার চেষ্টা করে আর এমন আমল করে যে আমলের বদলা মৃত্যুর পর পাওয়া যায় সেই হল বুদ্ধিমান জাহান নামের কঠিন আজাব জান্নাতের অবর্ণনীয় নিয়ামত রাজি আল্লাহ সুবাহান তার বান্দাদেরকে অবহিত করেছেন জানিয়ে দিয়েছেন যারা এই দুনিয়ার জীবনে আল্লাহ সুবাহ পক্ষ থেকে দেওয়া হুকুম আহকাম বিধি বিধান এবাদতের নিয়ম কানুন সেই সবগুলো মেনে চলে তাদের জন্য জান্নাত আর যারা এগুলো অমান্য করে তাদের জন্যই জাহান নাম যারা জাহান নামে নিক্ষিপ্ত হবে সেই সকল লোকদের কঠিন অবস্থাও আল্লাহ পাকুবাহানাহু তাহারা জানিয়ে দিয়েছেন যখন জাহান নামে তাদেরকে নিক্ষেপ করা হবে তখন তারা শুনতে পাবে জাহান্নানের বিকট গর্জন সেই জাহান নাম তখন রাগে খুবে ফেটে যেতে চাইবে বক করতে থাকবে জাহান নামীদেরকে দেখে যেদেরকে পাইলে কিভাবে তাদেরকে সে গ্রাস করবে তার প্রথম থেকেই তার এই বিকট শব্দ এবং তার অবস্থা জাহান নাম প্রকাশ করতে থাকবে কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাজির যখন এক একটা দলকে ওই অবস্থায় জাহান্নামের মধ্যে নিক্ষেপ করার জন্য নিয়ে যাওয়া হবে সেই সময় জাহান নামের সেই রক্ত ফেরেস্তাগণ যারা এই শাস্তি প্রদানে নিয়োজিত তারা এদেরকে জিজ্ঞাসা করবে যে তোমাদেরকে এই জাহান নামের ভয় দেখানোর মতো কেউ কি তোমাদের কাছে আসেনি এই যে জাহান নামের এই ভয়াবহ চিত্র তোমরা আজ এখন দেখতে পাচ্ছ এইভাবে জাহান নাম তোমাদেরকে গ্রাস করবে তোমাদেরকে সাহেবা করবে শাস্তি দেবে এই ভয়টা কি তোমাদেরকে কেউ দেখায় নাই জাহান নামের এই চিত্র কি কেউ তোমাদের সামনে তুলে ধরেনি বালা তখন তারা বলবে হ্যাঁ ভয় প্রদর্শনকারী আমাদের কাছে এসেছিল আমাদের কাছে এসেছিল ওই ভয় প্রদর্শনকারীগণ এই জাহান নাম যে এইভাবে জাহান নামীদেরকে জ্বালিয়ে পুড়িয়ে মারবে এভাবে কঠিন কষ্ট দিবে শাস্তি দেবে ভয়াবহ ব্যবস্থা এই জাহান নামের যে রাখা হয়েছে সেই ব্যাপারে আমাদেরকে ভয় প্রদর্শন করেছিল কিন্তু আমরা আসলে তাদের কথা বিশ্বাস করি নাই আমরা তাদের কথাকে অমান্য করেছিলাম মিথ্যা প্রতিপন্ন করেছিলাম তাদের কথাগুলোকে মিথ্যা প্রতিপন্ন করে বলেছিলাম তোমরা যা বলছো আমাদের সামনে আসলে এগুলো আল্লাহ তোমাদের কাছে নাজিল করেননি তোমরা যা বলছো এটা আল্লাহর কথা নয় এই কথার দ্বারা বোঝা যায় যে এই সকল লোকেরা আল্লাহকে অস্বীকার করত না তারা আল্লাহকে স্বীকার করত কিন্তু আল্লাহর পক্ষ থেকে যে এই কথাগুলো এই বাণীগুলো এসেছে সেই বাণীকে তারা অস্বীকার করত মিথ্যা প্রতিপন্ন করত অর্থাৎ কোন বাণী আল্লাহর কিতাবের কথা কোরআনের কথা কোরআন মজিদে আল্লাহ যা কিছু মানব জাতির জন্য পেশ করেছেন কোরআন অনুযায়ী মানুষের জীবন পরিচালনার জন্য যে বিধি বিধানগুলো দিয়েছেন আসলে আল্লাহর সেই বিধি বিধানকে তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল তারা এটাকে বিশ্বাস করেনি তখন তারা নিজেরাই তাদের এই অবস্থা সেখানে স্বীকার করবে ফেরাস থাকুন তাদেরকে বলবেন তাহলে তো তোমরা বড় পদ ভ্রষ্টতার মধ্যে ছিলে গুমরাহিদের মধ্যে তোমরা নিত্য ছিলে তাদের এই গুমরাহি এবং পথগ্রস্ততার ঘোষণা ফেরাস্তাগণ এই জাহান নামের নিক্ষেপের আগেই তাদেরকে জানিয়ে দিবেন তখন তারা নিজেরা আফসুস করে বলবে লাউ আমরা যদি তাদের কথা সেদিন শুনতাম অথবা বুঝতাম শুধু শোনা নয় আমি আমরা যদি তাদের কথা মনোযোগ দিয়ে শুনতাম আর এমন ভাবে শুনতাম যে শোনার মাধ্যমে তাদের কথাগুলো আমরা বুঝতে পারতাম আমাদের যদি সেই দিন আমাদের জ্ঞান বুদ্ধিটাকে কাজে লাগাতাম যে জ্ঞান বুদ্ধিটাকে আমরা এর পরিবর্তে ভিন্ন দিকে পরিচালিত করেছিলাম দুনিয়ার দিকে শয়তানের প্ররোচনার দিকে আমরা আমাদের জ্ঞান বুদ্ধিকে কাজে লাগিয়েছিলাম সেই দিকে নিজেদের জ্ঞান বিবেক বুদ্ধিকে ব্যবহার না করে আমরা যদি তাদের কথাটা সেদিন উপলব্ধি করার চেষ্টা করতাম তাদের কথা শুনতাম তাহলে আজকে আমরা এই জাহান নামীদের অন্তর্ভুক্ত হতাম না আজকে এই জাহান নামবাসী আমরা আজকে হতাম না যদি সেদিন তাদের কথা আমরা শুনতাম অথবা বুঝতাম জাহান নামীরা সেদিন তাদের নিজেদের অপরাধগুলো স্বীকার করবে তারা পুবিদামবিহীন তারা তাদের গুণাগুলো তারা চিনতে পারবে আল্লাহ যখন তাদের অপরাধগুলো তাদের সামনে তুলে ধরবেন সেই অপরাধগুলো দেখে দেখে তারা চিনতে পারবে আসলে এটা তাদেরই অপরাধ এই গুণাগুলো তাদেরই তারাই করেছিল এটা চিনতেও পারবে সেই দিন আর কোনো ফাঁকিবাজি চলবে না সেদিন সবগুলো নিজেরা চিনবে কি কি অপরাধ করেছিল তখন এই ফেরস্তাগণগণ তাদেরকে ধমক দিবেন দূর হয়ে যাও এই জাহান জাহান্নামীরা তোমাদের জন্য আর কোনো এখানে আর অবস্থান নাই তাদেরকে ধমক দিয়ে জাহান নামের মধ্যে তারপর নিক্ষেপ করবেন তারা কোনদিন রহমতের বাণী আর শুনতে পাবে না কোনদিন দয়া মায়া তারা শুনতে পাবে না জাহান নামে যে সকল ফেরত তারা তাদেরকে শাস্তি দেবেন অতি নির্দয় কঠোর হৃদয়ের তারা তাদের মধ্যে কোনো দয়া মায়া নেই আল্লাহ তাদেরকে এইভাবেই পয়দা করেছেন সেই ফেরেস্তাগণ তাদেরকে আল্লাহর পক্ষ থেকে যার জন্য যেই ধরনের শাস্তি নির্ধারিত তাদেরকে সেই শাস্তিগুলো দিতে থাকবেন কোরআন মজিদে আল্লাহ সুবাহান জাহান নামে কি হবে কেমতের দিন কি হবে মানুষের মৃত্যুর পর কি হবে সব কিছু কোরআন মজিদে বর্ণনা করে দিয়েছেন কি জন্য বর্ণনা করেছেন মানুষ যেন এটা সরাসরি নিজের চোখকে দেখার মতো উপলব্ধি করে আর ওই জাহান নামকে ভয় করে জাহান নামের শাস্তিকে ভয় করে এবং ওই পথ থেকে নিজেকে বিরত করে দুনিয়ার মানুষ কোন পথে চলল সেটা আমার দায়িত্ব কতটুকু এ ব্যাপারে প্রথম দায়িত্বটা হলো আমার নিজের ব্যাপারে আমি সিদ্ধান্ত নেব আমি জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ সুবাহ এবাদতি করব আর কারো এবাদতি করব না জীবনের সকল ক্ষেত্রে একমাত্র আল্লাহ সুবাহ হুকুম অনুযায়ী আমার জীবনের সকল ক্ষেত্র পরিচালনা করব আল্লাহর হুকুম ছাড়া অন্য কারো হুকুম কারো আইন কারো বিধান দ্বারা আমার জীবনের কোন একটি অংশ আমি পরিচালনা করব না এটা আমার সিদ্ধান্ত আমাকে এই সিদ্ধান্ত অনুযায়ী চলতে গিয়ে যারা আমাকে বাধা দেবে তারা হল শয়তান বা শয়তানের বাহিনী তাদের সাথে আমার যুদ্ধ হবে সংঘাত হবে সেই যুদ্ধ সংঘাতের মাধ্যমে হয়তো আমার সেই পথ আল্লাহর এবাদতির পথ নিরাপদ হবে অথবা তাদের সাথে যুদ্ধ করে আমার এই দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে যদি এর উপর আমি অটল থাকতে পারি আলহামদুলিল্লাহ আমি সফল হয়ে গেলাম সারা দুনিয়ার মানুষ কেউ যদি এ পথে না আসে আল্লাহর এবাদতির পথে না আসে তাতে আমার কিছু আসে যায় না আল্লাহ সুবাহ মানুষের মৃত্যুর পরের সেই ভয়াবহ জীবনের সেই চিত্র তুলে ধরেছেন এই কোরআন মজিদে যারা জাহান নামে চলে যাবে আল্লাহর নিয়ামত লাভ করে আল্লাহর রহমতের দ্বারা যারা জান্নাতবাসী হবেন সেই জান্নাত থেকে তারা জাহান নামীদের শাস্তি দেখবেন আল্লাহ ভালো জানেন কেউ বলেন যে জাহান নাম জাহান নাম এবং জান্নাত উভয়কে পাশাপাশি করা হবে কাছাকাছি নিয়ে আসা হবে যাতে এরা দেখতে পারে আবার কেউ বলেছেন যে না মানুষের জান্নাতবাসীদের দৃষ্টি শক্তি এত বেশি আল্লাহ দিয়ে দিবেন তারা অনেক দূরের সেই জাহান নামকেও সেখান থেকে তারা দেখতে পাবেন পরস্পরের শ্রবণ শক্তি এমন ভাবে দিয়ে দিবেন একে অন্যের কথাগুলো তারা শুনতে পাবে যা আল্লাহর পক্ষে এটা সম্ভব মানুষ আজকে বিভিন্ন ধরনের যন্ত্র আবিষ্কার করেছে অনেক দূর পর্যন্ত দেখা যায় আলোতে যেমন দেখা যায় অন্ধকারের মধ্যে দেখা যায় অনেক যন্ত্রপাতি আবিষ্কার হয়েছে আল্লাহ যদি মানুষের চোখের মধ্যে এই এর চেয়ে আরো অনেক অনেক ক্ষমতা সম্পন্ন ল্যাম্প লাগিয়ে দেন তাহলে মানুষ এই পৃথিবীর শুধু নয় এই গ্রহ উপগ্রহ সহ কোথায় কি আছে সব কিছু দেখতে পারে মানুষ এই বিভিন্ন ধরনের সাউন্ড যন্ত্রের মাধ্যমে মাইকের মাধ্যমে নিজের কথা অনেক দূরে পৌঁছাতে পারে আল্লাহ যদি মানুষের কণ্ঠটা এমন দিয়ে দেন অথবা তার শ্রবণ শক্তি যদি এত বেশি দিয়ে দেন যে লক্ষ কোটি মাইল দূরের কথাও সে শুনতে পারে আল্লাহ দিয়ে দিতে পারেন অর্থাৎ যে কোনো ভাবেই হোক জান্নাতবাসীগণ জাহান্নামীদেরকে দেখবেন এবং তাদের পরস্পরের মধ্যে কথা কথন হবে আল্লাহ স্পষ্ট করে এই চিত্রটাও তুলে ধরেছেন ইল্লা আসহাব আল কিন্তু ডানপন্থীগণ জান্নাতে অবস্থান করবে কোরআন মসজিদে বিভিন্ন জায়গায় অবশ্য ডানপন্থী বামপন্থীদের কথাগুলো আছে তো ডানপন্থীরা থাকবে জান্নাতে বামপন্থীরা থাকবে জাহান নামে সেই ডানপন্থীগণ জান্নাতে থেকে তারা প্রশ্ন করবে গুণাগাদেরকে আনিল মুজরিমিন পাপিষ্ট দুরাচারদেরকে তারা জিজ্ঞাসা করবেন মা সলাকা কুমফি সাকার কোন জিনিসটি তোমাদেরকে জাহান নামে নিয়ে আসলো তোমরা কি করেছিলে তোমাদের অপরাধ কি কোন অপরাধের কারণে তোমরা এই জাহান নামি হলে তখন তারা নিজেদের অপরাধের কথাগুলো বলবে প্রথমে তারা বলবে লামনা কুমিনাল মুসল্লিন আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না যারা সালাদ প্রতিষ্ঠা করত সালাতি জীবন যাপন করত আল্লাহর এবাদত আল্লাহর ফরজ হুকুম সালাত তারা আদায় করত জামাতের মাধ্যমে মুসাল্লিন বহু বছরে বলা হয়েছে আমরা তাদের অন্তর্ভুক্ত ছিলাম না এটা প্রথম অপরাধ মিসকিন এরপর বলবে আমরা দরিদ্র মানুষদের মানুষদেরকে খাবার দিতাম না এরপরের অপরাধটা স্বীকার করবে যারা বিভিন্ন ধরনের বৃত্তিহীন কথাবার্তা বানিয়ে রচনা করত তাদের সাথে মিলেমিশে আমরাও সত্য মিথ্যা যাচাই না করে বৃত্তিহীন বানোয়াট কথাগুলো রটনাকারীদের সাথে মিশে আমরাও রটনা করতাম এই অপরাধটা আমরা তো সালাত আদায় যারা করে না তাদেরকে আমরা বুঝি যারা দরিদ্র মানুষেরদেরকে খাবার দেয় না এটা আমরা বুঝি কিন্তু এর মধ্যে ব্যাপকতা আছে যারা বেহুদা গল্প গল্প গুজবে লিপ্ত থাকে বিভিন্ন গল্প বানায় ভিত্তিহীন কবিতা সাহিত্য রচনা করে তারা হলো এই দলভুক্ত যারা খেল তামাশায় মত্ত গান গল্পে মত্ত এরা সকলিয়ার অন্তর্ভুক্ত আল্লাহ দিনের পরিবর্তে দুনিয়ায় দিন নামে যা কিছু আবিষ্কার করা হয় এই সবগুলো এর অন্তর্ভুক্ত মানুষের জীবন যাপনের জন্য যত পদ্ধতি নিয়ম প্রতার রুসুম রিওয়াজ ইসলাম বহির্ভূতভাবে চালু করা হয় সেগুলার অনুশীলন করা হয় সেটা মেনে চলে অন্যকে মেনে চলতে বাধ্য করে এরা সকলে এর অন্তর্ভুক্ত যারা কোনো কথা কোথাও থেকে শুনল এটা সত্য না মিথ্যা এটা জানার চেষ্টা করল না শোনা মাত্রই এটা ওর নিজেরাও রটনা করতে শুরু করে দিল এরা সকলে এর অন্তর্ভুক্ত যারা আল্লাহর দিন সম্পর্কে কোনো এলিম রাখে না অথচ এই দিন সম্পর্কে বিভিন্ন ধরনের কাল্পনিক কথাবার্তা কাল্পনিক বিভিন্ন নিয়ম কানুন চালু করে দিনের ব্যাপারে এরা সকলেই এর অন্তর্ভুক্ত আজকে বিভিন্ন দেশে প্রচলিত যত প্রকারের তরিকা যত প্রকারের মজাব আর যত প্রকারের রুসুম রেওয়াজ চালু হয়েছে নিয়ম প্রথা যতগুলো আবিষ্কার করা হয়েছে বেদাতি যত কর্মকাণ্ড এ সবগুলো এর অন্তর্ভুক্ত এর মধ্যে যারা লিপ্ত আছে এরা সকলেই জাহান্নামী তারা সেদিন তাদেরই অপরাধটা স্বীকার করবে যে আল্লাহর কিতাবে যা নেই রাসুল্লাহ সাল্লু সহি হাদিসের মধ্যে যা নেই এমন সব কথাবার্তা তারা শুনত আর অন্যর কাছে বলত যারা এই ধরনের গল্প কথা কাহিনী বানাত বানিয়ে তাদেরকে বলতো সেইগুলো তারা শুনে বিশ্বাস করত কিন্তু নিজেরা একটু চিন্তা করত না এই কথাগুলো আল্লাহর কিতাবের মধ্যে আছে কিনা বা রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লামের সহি হাদিসের মধ্যে আছে কিনা সেটা চিন্তা না করি সে এই বানোয়াতকারীদের সাথে মিলেমিশে সে একাকার হয়ে গিয়ে ওই বানানো সেই বানোয়াট গল্প কাহিনী কিচ্ছা সেই কথাগুলো তারা নিজেরাও অন্যের কাছে বর্ণনা করত এই কথাটাই বলছে অহেতুক কথাবার্তা যারা রচনা করত আমরাও তাদের অন্তর্ভুক্ত ছিলাম সেই কথাগুলো আমরাও রচনা করতাম এই আয়াতের যদি আমরা আলোচনা করি দেখব যে আজকের আমরা যে অঞ্চলে বসবাস করছি এই অঞ্চলের মুসলিমদের অধিকাংশই এই কর্মকাণ্ডে লিপ্ত এখানে দিন সম্পর্কে অস্পষ্ট ধারণা মানুষের বিশেষ করে আলেমুল আমাদের এদেশের আলেম নামদারি অধিকাংশ লোক কোরআন হাদিসের এলিম রাখে না শুধুমাত্র তার পূর্বপুরুষ আঁকা বিরিন বুজুরগানে দিন নাম দিয়ে কিছু মূর্তির পূজা করে তাদের আঁকা নামে কিছু দেবতা আছে তাদের বুজুর্গানে দিন নামে কিছু দেবতা তারা তৈরি করেছে ওই দেবতাগুলোর পূজা করে তাদের ওই দেবতাগুলো কি বলেছে এটাকে তারা ওহির চ মর্যাদা দেয় কোরআনের কথাকে এত মর্যাদা দেয় না সহি হাদিসকে তারা এইভাবে মর্যাদা দেয় না তাদের এই বড় বড় দেবতাগুলো বড় বড় মূর্তিগুলো তাদের আকিদা বিশ্বাসে স্থাপন করেছে বাস্তব জীবনে তাদেরই তারা অনুসরণ করে আর কথাগুলোই তারা অনুশীলন করে চর্চা করে আর সেগুলো প্রচার প্রসারে তারা লিপ্ত কোনদিন বুঝার চেষ্টা করে না তার ওই দেবতারা যেই এই কথাগুলো তাদেরকে জানিয়ে গেল এইগুলোর বৃদ্ধি কি এর দলিল কি সেটা জানার চেষ্টা করে না বরঞ্চ তাদের অন্ধ সেই ভক্ত বৃন্দ তাঁতদের শিষ্য সাগরেদ এরা সকলেই তার অধীনস্থ যারা আছে ছাত্র আছে যারা তাদেরকে শিখায় এই সব নিয়ে তোমরা ভাববে না বেশি ভাবলে তোমরা বিভ্রান্ত হয়ে যাবে এত চিন্তা করবে না আমাদের এই পূর্বপুরুষ বুজুর গানে দিন এরা অনেক জ্ঞানী ছিলেন তারা বড় আলেম ছিলেন এই কোরআন হাদিস তারা সঠিকভাবে বুঝেছিলেন আর বুঝে শুনে সব কিছু আমাদের জন্য সহজ করে দিয়েছেন এই জন্য তাঁরা সহজ করে আমাদের সামনে দিনটাকে পেশ করেছেন আমরা এটাই মানি কুরআন হাদিস বোঝা বড় কঠিন জিনিস এই কৌশলে তারা তাদের অনুসারীদেরকে কোরআন এবং হাদিস থেকে তাদেরকে বঞ্চিত করে বিমুখ করে আলাদা করে দেয় আলাদা করে দিয়ে তাদের পূর্বপুরুষ ওই দেবতাদের বানানো সেই মন গড়া চিন্তাধারা আকিদা বিশ্বাসগুলোকে তারা নিজেরাও লালন করে আর তাদের শিষ্য সাগরেদের মধ্যে এগুলা প্রচার করে পর্যায়ক্রমে একজন থেকে আরেকজন পর্যন্ত এটা অনুশীলন চলতে থাকে এই এরাই হল এর অন্তর্ভুক্ত এরা যখন জাহান নামে শাস্তি বুক করবে জান্নাতিরা যখন প্রশ্ন করবে তোমরা কোন অপরাধের কারণে জাহান নামে হয়তো এই জান্নাতিরা দেখে চিনবে অমুক হুজুরকে হুজুর আপনি তো এই বাড়ি এত ওয়াজ নসিহত করছিলেন আপনার এত মুড়িদান ছিল মুড়িদানদেরকে আপনি হাতে ধরে জান্নাতে নিয়ে আসার ওয়াদা দিয়েছিলেন আপনি জান্নাতে কেন জাহান নামে কেন ওই তখন হুজুর ওই জবাব দিবে তখন যে আমি আসলে ওই লোকদের অন্তর্ভুক্ত ছিলাম যারা দিন সম্পর্কে না জেনে না বুঝে মন গড়া বানানো এই সকল মত পথ তৈরি করেছিল এই ধরনের নিয়ম প্রথা তরিকা আবিষ্কার করেছিল আমি এটা কোরআন হাদিসের দলিল সহকারে বুঝার চেষ্টা না করেই তাদের কথা বিশ্বাস করেছিলাম আর এটা গ্রহণ করেছিলাম এবং অন্যের কাছেও আমি এইভাবে বর্ণনা করেছিলাম এই অপরাধের কারণে আজকে আমি জাহান নামি হয়ে গেছি আল্লাহ সুবাহান মানব জাতির হেদায়াতের জন্য পাঠিয়েছেন কোরআন আর সেই কোরআনের বাস্তব জীবন্ত আদর্শ হলেন রাসুল্লাহ সাল্লু আলহ্লাম কোরআন মজিদের বাস্তব রূপটাই হল উনার জীবন যা আমরা সহি হাদিসের মাধ্যমে জানতে পারি এই হিসেবে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের সহি হাদিস হল কোরআন মজিদের বাস্তব তফসিল কোরআন মজিদের বাস্তব এবং প্রকৃত তফসিল তাই যা সহি হাদিসের মাধ্যমে করা হয়েছে মানুষ যদি জাহান নামের আগুন থেকে বাঁচতে চায় তাহলে তাকে ওই কোরআন এবং হাদিসের নির্দেশিত পথে নিজে চলতে হবে কোরআন এবং হাদিসের মধ্যে দিনের যেই রূপ দেওয়া হয়েছে বর্ণনা দেওয়া হয়েছে কোরআন এবং হাদিসের মধ্যে মানুষের জীবন যাপনের জন্য যে সকল আদেশ নিষেধগুলো দেওয়া হয়েছে সেইগুলোর প্রতি পূর্ণ একদিন বিশ্বাস স্থাপন করতে হবে আর এর উপর নিজে আমল করতে হবে এবং সেই কথাগুলোই মানুষের কাছে পৌঁছাতে হবে অন্য কোনো মানুষের বানানো কোনো মত পথ কোনো চিন্তাধারা কোনো আকিদা বিশ্বাস কোনো তরিকা কোনো মজহব মানব জাতির কাছে যারা প্রচার করবে তারা জাহান্নামী এবং তারা এই জাহান্নামে গিয়ে ওই অপরাধের কথাটা তখন স্বীকার করবে এরপর চতুর্থ অপরাধ স্বীকার করবে আসলে তো আমরা এই দিনটাকেই অবিশ্বাস করতাম এই যে কেয়ামতের এই বিচারের দিনটা হবে আসলে এই ব্যাপারে আমাদের একই ছিল না দৃঢ় বিশ্বাস ছিল না আমাদের মৃত্যু আসা পর্যন্ত অথবা হাত্তা আতান আলিয়াকিন অর্থাৎ এই বাস্তব এই কেয়ামতের এই বিচারটা সংগঠিত হওয়ার আগ পর্যন্ত আমাদের এই ধারণা ছিল না আসলেই আমরা যে এইভাবে আদালতে হাজির হয়ে যাব আসামি হয়ে আমাদেরকে এইভাবেই যে এখানে হাজির করা হবে আর আমাদের এই সকল অপরাধগুলো এইভাবে আমাদের সামনে পেশ করা হবে এই কথাটাই আমরা বিশ্বাস করতাম না শুধু কেমত মুখে বিশ্বাস করলে হবে না তারা এই কথাটা বলছে হাত্তা আকান আলী আপিন আমাদের নিশ্চিত সেই তত্ত্বয় আসার আগ পর্যন্ত চোখের সামনে এই ক্রামত দেখার আগ পর্যন্ত আমাদের ধারণায় ছিল না যে আসলে যে এই অবস্থাটা হয়ে যাবে হাসরের ময়দানে অপরাধীরা অবাক হয়ে যাবে তাদের আমল নামা দেখে বলবে এটা এমন একটি কিতাব যার মধ্যে ছোট বড় কিছুই ছাড়া হয় নাই দুনিয়ায় আমরা যা কিছু করেছিলাম কিছুই বাদ দেওয়া হয়নি তারা অবাক হয়ে যাবে অর্থাৎ এর আগ পর্যন্ত তারা মনে করবে সবগুলো তার কি আর লেখা থাকবে তারা মনে করত যে আল্লাহ সবকিছু মাফ করে দিলেন অথবা আল্লাহ এতগুলো এত হিসাব রাখবেন না নিশ্চিত ভাবেই যে এটা হয়ে যাবে এটা তাদের একিনে ছিল না দৃঢ় পক্ষের মধ্যে ছিল না সেই কথাটাই তারা বলবে যে চুকের সামনে কেয়ামত দেখার আগ পর্যন্ত আমরা এটা বিশ্বাস করতাম না এই সকল লোকদের জন্য কোন সুপারিশকারীর সুপারিশ কাজে লাগবে না যাদের ব্যাপারে কোনো সুপারিশই কাজে লাগবে না তারা কিন্তু এই সাফাহাতের চর্চাটা খুব বেশি করে মানুষের কাছে সুপারিশের কথা বলে যে তারা একজন আলিম হলে পি সাহেব হুজুর হলে এরা এইভাবে এইভাবে তারা সুপারিশ করে তার সকল লোকদেরকে জান্নাতে নিয়ে যাবে আসলে তারা সুপারিশ তো করবে দূরের কথা তাদের জন্যও কেউ সুপারিশ করবে না আল্লাহ কেন স্পষ্ট করে দিয়েছেন এই অপরাধী যারা এই চারটা অপরাধের কথা জাহান জাহান্নামীরা যে স্বীকার করবে এই অপরাধ যাদের এর মধ্যে কোন একটি অপরাধ যদি কার থাকে তার জন্য কেউ সুপারিশ করবে না তার আমলের দ্বারাও সে নাজাত পাবে না কেউ তার জন্য সুপারিশও করবে না কেউ বলতে এখানে পাপিষ্ঠ গুণাগার মুমিনদের জন্য সুপারিশের সুযোগ আছে নেক লোকদের সুপারিশের সেখানে সুযোগ আছে শহীদদের সুযোগ আছে হাফিজদের সুযোগ আছে সিদ্দিকিন সালেহিন্দা সুপারিশ করবেন আর সর্বশ্রেষ্ঠ নবীর সুপারিশ আছেই তাহলে কেউ সুপারিশ করবেন না নবীও সুপারিশ করবেন না আল্লাহ কেন স্পষ্ট করে জানিয়ে দিলেন কেউ তাদের জন্য সুপারিশ করবে না তাহলে এটা কত বড় অপরাধ যে অপরাধের কারণে কেউ সুপারিশ করবে না অথচ এই অপরাধে লেগে থেকেছে লিপ্ত থেকেছে জীবন অতিবাহিত করছে এই অপরাধের মধ্যে আজকে নামদারি অধিকাংশ মুসলিম এই অপরাধের মধ্যে তারা লিপ্ত এদের ব্যাপারে আরো বলছেন এই সকল লোকদের অবস্থা কেন এমন হলো তাদের কি হলো তারা কেন উপদেশ থেকে পালিয়ে বেড়াচ্ছে তাদেরকে যখন তাদের মন গোড়া মত পথ তরিকার বিপরীত আল্লাহর কিতাবের দিকে ডাকা হয় রাসুল্লাহ সাল্লাহামের সুন্নার দিকে ডাকা হয় তখন তারা এখান থেকে কেন পালাচ্ছে এদের কি হল এখন যদি কোন পীরের মরিদকে যদি কেউ কোরআন হাদিসের কথা বলেন সে ভীষণভাবে অসন্তুষ্ট হয় কোরআন হাদিসের কথা সে শুনলে সে রাগ করে বরঞ্চ যদি তার পীরের কথা বলেন আপনার পীর সাহেব তো এটা বলেছেন তার পীর যদি গাঁজা খাওয়ার কথাও বলে মনে করবে যে এটাও এবাদতের কাজ পীরের কথাটা সে মনোযোগ দিয়ে এইভাবে গ্রহণ করে এত ভালোবাসে কোরআন হাদিসের কথাকে সে গ্রহণ করে না এই এদের কথাটাই বলা হয়েছে যে এদের কি হল তারা উপদেশ থেকে পালাচ্ছে কেন তাদেরকে যখন উপদেশ দেওয়া হয় কোরআনের দিকে ডাকা হয় রাসুলের সুন্নার দিকে ডাকা হয় তখন তারা এই কোরআনের কথা কেন শুনে না হাদিসের কথা কেন শুনে না এর পরিবর্তে কেন তার ওই দেবতাগুলোর কথা শুনে ওই মূর্তিগুলোর মধ্যে সে কি পেল যে মূর্তির পূজা সে করে চলছে তার জীবন্ত মূর্তিগুলো স্থাপন করে রেখেছে আর অনেক মূর্তি তো জীবিত নাই তার মনের মন্দিরে স্থাপন করে তার পূজা করে চলছে আল্লাহ সুবাহ বলছেন এরা যেন জঙ্গলি গাদা সিংহের বয়ে পালাচ্ছে এদেরকে যখন কোরআনের দিকে ডাকা হয় রাসুলের সুন্নার দিকে ডাকা হয় তখন সেই কোরআন এবং সুন্নার আহ্বান থেকে তারা এমন ভাবে পালায় জঙ্গলি গাদার মতো পালায় যেই জঙ্গলি গাদাগুলো সিংহের গর্জন শুনলেই বা সিংহর কোন অবস্থান জানতে পারলেই প্রাণের বয়ে ছুটে ওই জঙ্গলের এই অঞ্চলে আর থাকে না সে পালাতে থাকে এরা হলো ওই জঙ্গলি গাদার মতো সিংহের ভয়ে যেইভাবে জঙ্গলি গাদারা পালিয়ে যায় এই সকল লোকেরা কোরআন এবং সুন্নার কথা শুনলে জঙ্গলি গাদার মতো পালায় সে উপদেশ বাণী শুনে না গ্রহণ করে না আল্লাহ সুবাহ জাহান নামীদের এই চিত্রটা তুলে ধরেছেন এই জাহান নামীরা জাহান নামে কেন এভাবে তারা গেল এই কারণে তাদেরকে যখন সেই উপদেশ বাণী শোনানো হতো সেই উপদেশ বাণী শুনত না তাদের কাছে ভয় প্রদর্শনকারী এসেছিল জাহান নামের আজাবের ভয় দেখিয়েছিল আল্লাহর কিতাব হাতে নিয়ে তাদেরকে ডেকেছিল রাসুলের সুনার দিকে জীবন্ত সেই সুনার দিকে ডেকেছিল কিন্তু সেই পথ তার ভালো লাগেনি সেটা গ্রহণ করেনি এই জন্য তারা জাহান নামি হয়েছে আল্লাহ সুবাহ যে জাহান নামীদের সেই অবস্থা জাহান নামের অবস্থা বর্ণনা করেছেন কোরআন মজিদে আমরা যদি এই কোরআন মজিদ থেকে সেই পেয়ামতের দিনের বিচারালয়গুলো আমরা এখন থেকে অন্তর চুক্ষু দিকে দেখার একটু চেষ্টা করি হাসরের ময়দানের এই ভয়াবহ অবস্থাটা যদি বুঝার একটু চেষ্টা করি জাহান নামের শাস্তির কথাটা একটু চিন্তা করি তাহলে আমরা এখনই আমাদের বাছার পথ নাজাতের পথ মুক্তির পথ করে নিতে পারি আল্লাহর ইচ্ছায় আমরা আমাদের জীবনের গতি এখনই পরিবর্তন করে ফেলতে পারি জীবন যেই দেখি পরিচালিত হচ্ছে যদি দেখি আমরা আত্মসমালোচনা করে এটা নাজাতের পথ নয় এটা মুক্তির পথ নয় এটা হেদায়তের পথ নয় এটা জান্নাতের পথ নয় আমরা সাথে সাথে সিদ্ধান্ত গ্রহণ করি এটা পরিবর্তন করি ওই পথ আমরা জান্নাত লাভ করার জন্য আল্লাহর পথে রাসুলের পথে চলার জন্য হেদায়তের পথে চলার জন্য আমরা কোরআনের রাসুলের সন্ন্যার আশ্রয় গ্রহণ করি কোরআন আমাদেরকে যেই পথ দেখা দেয় রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের সই হাদিস যেই পথ দেখাবে এটাকে আমরা আঁকড়ে ধরব এখান থেকে আমরা বিচ্যুত হব না রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আলাইকুম বিসুন্নাতি وسنة الخلفاء الراشدين المهديين من بعدي تمسكوا بها وعضوا عليها بالنواجذ তোমাদের জন্য রইল আমার সুন্না আর কুলাফায় রাশেদিনের সুন্না যারা আমার পরে হেদায়াত প্রাপ্ত তোমরা এই সুন্নাকে আঁকড়ে ধরো মরণ কামড় দিয়ে ধরে এর উপর পরে থাকো তোমরা দাঁত দিয়ে কামড় দিয়ে আমার সুন্না এবং কুলাফায় রাশেদিনের সুন্নার উপর তোমরা পরে থাকো এটা খুব সহজ নয় রাসুলের সুন্না আর খোলাফায় রাশেদিনের সুন্নার উপর অটল থাকা এটা সহজ নয় এই জন্য রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেছেন তোমরা এটা মরণ কামড় দিয়ে এর উপর পড়ে থাকো এর উপরই যেন তোমাদের মৃত্যু হয় আমরা যেন এমন কঠিন সিদ্ধান্ত নিতে পারি আমাদের ইমান থেকে সকল দুর্বলতা ঝেড়ে মুছে পরিষ্কার করে দিয়ে আমরা ওই ইমান গ্রহণ করি যেই ইমান গ্রহণ করেছিলেন সাহাবায়ক রাম রবি আল্লাহ তালানহম আজমাইন যেই ইমান এর বলে বলিয়ান হয়ে তারা যান বাজি রেখে কুফফারদের বিরুদ্ধে যুদ্ধ করে দিনের বিজয়ে ছিনিয়ে এনেছিলেন দিকে দিকে দিনের বিজয়ে পতাকা উড্ডীন করেছিলেন কুফফারদের সকল মসনদকে চুরমার করেছিলেন বাতিলের ভিত্তিকে ধ্বংস করে দিয়েছিলেন তারা দিকে দিকে ছড়িয়ে পড়েছিলেন দুনিয়া থেকে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 منهم اللهم وفقنا لما تحب وترضى اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم إنك عفو تحب العفو فاعف عنا اللهم وفقنا جهادا في سبيلك وارزقنا شهادة في سبيلك ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم بارك الله لنا ولكم في القرآن العظيم